আলমিন জান্নাত তৈরি করে রেখেছেন সে আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরবুল আলমিন অসৎ ব্যক্তিদের জন্য আল্লাহকে যারা অস্বীকার করেছে আল্লাহর সাথে যারা শিরিক করেছে যারা কাবিরা গোনাহে লিপ্ত হয়েছে এবং বিনা তবাই মারা গিয়েছে আর এই রকমই যারা আগামীতে আসবে বা আগামীতে মারা যাবে বিনা তবাই কাবিরা গুনা করি আল্লাহ পাক এসব পাপিষ্টদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন দরুদ সালাম নাজিল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের প্রতি যিনি জান্নাত লাভের জন্য উম্মতকে উৎসাহিত করেছেন জাহান্নাম থেকে তাদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলিহী আজকে তৃতীয় আলোচনা জাহান্নাম সম্পর্কে জাহান্নাম সম্পর্কে ধারাবাহিক আমাদের একটু বিস্তারিত আলোচনা কমপক্ষে পাঁচটি বা ছয়টি আলোচনা আমরা শেষ করবো ইনশা আল্লাহ তালা জাতি করে যেমন জান্নাত সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা আছে এর আগে তেমনি জাহান্নাম সম্পর্কেও আমাদের জানা সুবিধা হয় আলোচনার মাধ্যমে আল্লাহ ফাকরব্বুল যেন আমাদেরকে জান্নাত লাভের জন্য মেহনতি এবং পরিশ্রমী বানিয়ে দেন নেক আমলের তৌফিক দান করেন জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচানোর জন্য আমাদের আত্মীয় স্বজন মুসলিম জাতিকে মানব জাতিকে উদ্ধার করার জন্য রক্ষা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দিনের খেদমতের তৌফিক দান করেন আল্লাহ ফাকরুল আলমিন সুরে কাহফের আয়াত নম্বর উনত্রিশে এরশাদ করেছেন জাহান্নামের পানীয় বস্তু সম্পর্কে গত সপ্তাহের শেষ আলোচনা ছিল জাহান্নামের জাহান নামে নামীদের খাবার সম্পর্কে জাহান নামের পানীয় সম্পর্কে দু চারটি আয়াত আপনাদের সামনে শোনাব আল্লাহ ফাকরবুল আলমিন ইসুরাই কাহাফে এক রকমের পানীয় বস্তুর কথা উল্লেখ করেছেন তার আগে আল্লাহ বলেন হক এবং বাতিলের কথা উল্লেখ করেছেন ওয়াকুলিল হাক্কমের রব্বিকুম হক সত্য আল্লাহ পাক রব্বুল আলমের পক্ষ থেকে আগত মহান আল্লাহ যিনি সৃষ্টিকর্তা তার পক্ষ থেকে যে বিধান এসেছে তাই হচ্ছে সত্য আর এর ব্যতিক্রম যা কিছু আছে অর্থাৎ মানব রচিত যে কোনো আইন কানুন বিধান সেগুলি হক নয় সত্য নয় সেগুলি মানব জাতির সমস্যার সমাধান দিতে পারে না এই জন্য আজকে বিশ্বের মানুষ অশান্তিতে বসবাস করছে আল্লাহ পাকের বিধান করানুল করিমকে পুরোপুরি ছেড়ে দিয়ে অথবা আংশিকভাবে জীবনের অধিকাংশ ক্ষেত্রে ছেড়ে দিয়ে তারা আল্লাহর এই সত্য থেকে হক থেকে দূরে সরে গিয়ে তারা আজকে অশান্তিতে জীবন যাপন করছে যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের উপদেশ থেকে আল্লাহ পাকের আসমানি সিলেবাস থেকে বিমুখ হবে তাদের জন্য আল্লাহ পাক ইহ জীবনকে সংকীর্ণ করে দেবেন কোরআনে কেরিম আল্লাহ পাকের সাদ করেছেন তাই হয়েছে আজকে মানব জাতির অবস্থা মহান আল্লাহ ইরশাদ করছেন কলিল হাক্কমির রব্বিকুম হে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি জানিয়ে দিন আল হাক্কমির রব্বিকুম হক সত্য হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে যিনি পালনকর্তা রব্বুল আলমিন তার পক্ষ থেকে যা এসেছে তাই হচ্ছে হক সুতরাং তৌহিদ আল্লাহর একত্ব হচ্ছে হক সত্য আর তৌহিদের বিপরীত শির্ক অথবা আল্লাহ আল্লাহকে অস্বীকার করা এ হচ্ছে বাতিল এ হচ্ছে বাতিল এইরকম আল্লাহ ফাকরুল আলম ইবাদত বন্দেগি সালাত কায়েম করা পাঁচ পাঁচক্ত আল্লাহ পাকের হক আদায়ের উদ্দেশ্যে সেজদাই অবনত হওয়া এ হচ্ছে হক সত্য আর যারা আল্লাহর দরবারে সেজদা করে না তারা আল্লাহরও হক আদায় করতে পারে না কোনো মানুষের হক আদায় করতে পারে না যে ব্যক্তি তার রবের যিনি সমস্ত নিয়ামত দান করেছেন তার হক আদায়ে পাঁচক্ত সেজদা করতে পারল না রবকে সেই ব্যক্তি আর মানুষের হক কি আদায় করবে সুতরাং যারা পাঁচক্ত নামাজ পড়ে না তারা বাতিল পন্থী রয়েছে যারা আল্লাহ ফাকরুল আলমিনের প্রদত্ত বিধান জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়ন করে না তারা বাতিল নিয়ে রয়েছে কলিল হাক কমির রব্বিকুম আল্লাহ পাক তারপরে বলছেন সুতরাং ফামান শাহ আফ আলী ওমেন ওমান শাহ আলী আকফর হক সত্য আল্লাহর পক্ষ থেকে এসে গেছে এখন যার ইচ্ছা হবে সেই ব্যক্তি তা বিশ্বাস করবে তার প্রতি ইমান নিয়ে আসবে এবং ইমান নিয়ে আসা মানে শুধুই মুখে উচ্চারণ করার নাম নয় আর অথবা অন্তরে বিশ্বাস করার শুধু নাম নয় বরং অন্তরে বিশ্বাস থাকলে তার প্রতি আমল হবে দুনিয়ার ক্ষেত্রে যদি অন্তরে কোনো বিশ্বাস থাকে তাহলে সেই রকম কাজকর্ম করি আমরা সুতরাং ইমান হচ্ছে যেমন অন্তরে বিশ্বাসের নাম তেমনি কথায় স্বীকৃতি দানের নাম তেমনি কাজে পরিণত করার নাম যে ব্যক্তি বলবে আল্লাহ পাকে বিশ্বাস করি আমি আল্লাহ পাক রব্বুল আলমিন পরকাল রেখেছেন তাতে বিশ্বাস করি জান্নাত জাহানে বিশ্বাস করি সেই ব্যক্তি অবশ্যই পাচক্ত নামাজি হবে অবশ্যই সেই ব্যক্তি আল্লাহ পাকের ফরজ আদায় করবে এবং নাজায়জ হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে অমান শাহ আফ আলী আকফর কেউ যদি ইচ্ছা করে ইমান নিয়ে আসুক সেই ব্যক্তি ভাগ্যবান হবে অমান শাহ আলী আকফর আর কেউ যদি চায় যে অস্বীকার করবো অস্বীকার করুক আল্লাহ পাকের কোনো কিছুই ক্ষতি করতে পারবে না ইন্না আতাদনা লিজালিমিনা নারা নিশ্চয় আমি এই রকম জালেমদের জন্য যারা অস্বীকারের রাস্তা নেবে আল্লাহ পাকের এবাদত বন্দীর পথ না নিয়ে অস্বীকারের রাস্তা নেবে যারা না শুক্রির রাস্তা নেবে অকৃতজ্ঞ হওয়ার রাস্তা নেবে এইরকম জালেমদের জন্য আমি নাহার আগুন তৈরি করে রেখেছি এন্না জালেমদের জন্য আমি আগুন তৈরি করে রেখেছি জাহান নামের আহাতা বেহিম সোরা দেকোহা জাহান্নামকে পরিবেষ্টন করে রয়েছে তার যে বেষ্টন তার যে দিওয়াল তাও আগুনের আহাতা বেহিম সোরা দেকোহা ওয়াইয়াস্তাগিসু ইয়োগাসু বেমা ইনকাল মহল আল্লাহ ফাকরাবুল আলমিন এখন পানীয় বস্তু সম্পর্কে জাহান্নামীদের বলছেন যে ওয়াইয়াস্তাগিসু যদি তারা জাহান্নামে পানির জন্য ফরিয়াদ করে চিৎকার করে ইয়োগাসু বেমা ইন তাদেরকে তাদের পানীয় দেওয়া হবে কিন্তু এমন পানি কাল মহল এই মহলের একটি তাফসির তাফসির কারগণ বলেছেন এর আগে হয়তো সংক্ষেপে উল্লেখ করেছিলাম যে যে পুরা তেল ভাজি করে করে করে হোটেলে দেখেছেন আপনারা তেল যে কালো হয়ে থাকে অবশিষ্ট যে তেল থাকে সেটি ফুটন্ত অবস্থায় দেওয়া হবে এ হচ্ছে কালমহল সেই পানি হবে বেমাইন কালমহলে সেই অবশিষ্ট তেলের মতো যাতে ময়লা আবর্জনা ভর্তি রয়েছে এবং ফুটন্ত আর কেউ কেউ বলেছেন যে এর তাফসির হচ্ছে সীসা গলানো গলানো সীসা সীসা গলিয়ে যে উত্তপ্ত অবস্থায় যে অবস্থা থাকে সেই রকমের এমন পানি দেওয়া হবে যেটি হবে গলিত সীসার মতো গলিত সীসার মতো বা গলিত তামার মতো এই অর্থগুলি বিভিন্ন তফসির কারগণ করেছেন যেগুলি বিভিন্ন অনুবাদে বিভিন্ন রকম ভাবে তর্জমা করেছে তো আল্লাহ পাক আলম এইরকম পানি দেবেন ইয়াসবিল অজু যেই পানি পানি পানের উদ্দেশ্য হচ্ছে পিপাসা দূর করা পিপাসা দূর হওয়া তো দূরের কথা মনের শান্তি তো দূরের কথা ইয়সবিল অজু মুখমণ্ডলকে ঝলসিয়ে দেবে এত উত্তপ্ত হবে যে মুখমণ্ডল জ্বলে খুশি পড়ে যাবে মুখমণ্ডলের গোস্ত রক্ত সবকিছু খসে পড়ে যাবে ইয়সবিল অজু বেশা সারাব এই পানি হবে অত্যন্ত নিকৃষ্ট নিকৃষ্ট ওয়াসাআত মুরতাফাকা এবং স্থান এ বাসস্থান অত্যন্ত খারাপ আল্লাহ ফাকরমে সুরাই কাহাফে তাহলে এক রকমের পানীয়র কথা উল্লেখ করেছেন সুরা ইব্রাহিম আল্লাহ ফাকরম উল্লেখ করেছেন মিম ওয়ারা এহি জাহান্নাম তাদের জন্য পরবর্তীতে রয়েছে জাহান্নাম মিম ওয়ারাহি তাদের পেছনে মানে মৌতের পরে মতের পরে তাদের জন্য রয়েছে জাহান্নাম অয়ুস্কা মিম্মা ইন সদিদ তাদেরকে পানি দেওয়া হবে পুঁজের পানি সাদিদ মানে হচ্ছে পুঁজ রক্ত এবং পুঁজ মিশ্রিত পানি সুরা ইব্রাহিমের আয়ত নম্বর ষোলিয়তে আল্লাহ পাকর এই পানীয়র কথা উল্লেখ করেছেন আল্লাহ পাকরাবিন আরেক পানীয়র কথা শুধু গরম পানি বলে উল্লেখ করেছেন মা আন হামিমাহ সুরায় মোহাম্মদের আয়াত নম্বর পনেরোতে আল্লাহ পাকের সাদ করেছেন যেখানে জান্নাতিদের জন্য জান্নাতে চার রকমের নহর আছে বড় আয়াতে চার রকমের নহর কথা আল্লাহ ফাকর উল্লেখ করেছেন তারপরে আল্লাহ বলছেন কামান হওয়া খালেদিন ফিন্নার এই জান্নাতিরা যাদের জন্য চার দুধের নহর রয়েছে মধুর নহর রয়েছে যাদের জন্য মদের নহর রয়েছে পানির নহর রয়েছে এসব উল্লেখ করার পরে বলছেন এরা কি ওদের মতো যারা চিরকাল জাহান নামে থাকবে না কখনো না জান্নাতি এবং জাহান্নামি কখনো সমান নয় আসমান জমিনের পার্থক্য চাইতে অনেক বেশি পার্থক্য জান্নাত হচ্ছে সার্বিক কল্যাণ এবং শান্তির স্থান জাহান নাম হচ্ছে সার্বিক অশান্তি এবং সবচাইতে নিকৃষ্ট স্থান আল্লাপাক বলছেন যে বেসাল মসির তাদের পরিণাম অত্যন্ত খারাপ জাহান্নামীদের সম্পর্কে আল্লাপাক বলেছেন বহু আয়াতে কোরআন কারিমে বেসাল মেহাদ আল্লাহাক বলছেন অসুখ মা আন হামিমা তাদেরকে গরম পানি ফুটন্ত পানি মা আন হামিমা এমন পানি যা ফুটতে থাকে ফুটন্ত পানি তাদেরকে পান করতে দেওয়া হবে ফাকাত্তা আহম অতপর তাদের নাড়ি ভুঁড়িগুলি সব খসে পড়ে যাবে সুহান নাড়ি ভুঁড়ি সব খসে পড়ে যাবে এই গরম পানিতে আল্লাহ ফাকর আরেকটি পানীয় কথা উল্লেখ করেছেন হাজা ফালিয়াজু হামিম ও গাছাক হামিম ফুটন্ত পানি আর গাছাক গাছাক সম্পর্কে একটি মত হচ্ছে সেটা এক ধরনের খাবার আরেকটি মত তফসিলকারদের হচ্ছে সেটি হচ্ছে গিসলিন অর্থাৎ রক্তপুঁজ বা এই ধরনের বিশেষ খাবার যেই খাবার একরকমের বড় আজাব বা পানীয় যা এক রকমের বড় আজাব হয় খাদ্য অথবা পানীয় যা বড় ধরনের আজাব তো আল্লাহ ফাকরবন তাহলে ফুটন্ত পানি গাছাক এবং সদিদ রক্ত পুঁজের কথা আর আল মহল যে ব্যবহারকৃত ফুটন্ত তেলের মতো যে পানি হবে এইসব জাহান্নামীদের পানীয়র কথা আল্লাহ ফাকরবন উল্লেখ করেছেন কোরআন করিমে জাহান্নামীদের আরেকটি খাবার হবে যা দুনিয়াতে মানুষ কল্পনা করতে পারে না তা হচ্ছে সরাসরি আগুনই তাদের খাবার দুনিয়াতে অনেক নিকৃষ্ট খাবার থাকতে পারে অনেক নোংরা নিকৃষ্ট লোকেরা রয়েছে দুনিয়ার সবকিছু খায় আমার কাছে গত মাসখানেক আগে একটা জাপান থেকে টেলিফোন আসলে এক ভাই ইউটিউবে বক্তব্য শুনে আমাদের তো জিজ্ঞাসা করলাম যে জাপানে খাবার দাবারের কি অবস্থা কারণ কিছুটা এই সম্পর্কে নলেজ শুনে শুনেছিল তো সরাসরি শুনতে চাইলাম সেখানে থাকে সে ভাষী একজন বলছে যে এই দেশে জাপানে কাঠ লকড়ি ছাড়া সব কিছু খায় মানুষ বলুন আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ পাক মমিন মুসলিমদের জন্য তৈবাদ পাক পবিত্রকে হালাল করেছেন এবং তাতে আমাদের ইমান নিয়ে আসার তৌফিক দান করেছেন এবং তার বাস্তবায়নের তৌফিক দান করেছেন যে আমরা যেগুলি খেয়ে শরীর সুস্থ হইতে পারে তারপর আল্লাহ খবিজ বলেছেন তাই খাই না নোংরা বলেছেন হারাম বলেছেন তাই খাই না যাতে অনেক সাইড এফেক্ট আছে অনেক ক্ষতি হইতে পারে আগামীতে সেই জন্য আল্লাহ পাক বহু হিকমতের কারণে সেগুলি হারাম করে দিচ্ছেন অথচ অনেকে খাচ্ছে হয়তো অনেক পশু অনেক পাখি খাচ্ছে না অনেকে খাচ্ছে যারা আল্লাহর দিনে বিশ্বাসী না আল্লাহ পাকে নাজলকৃত বিধানে বিশ্বাসী না কিন্তু আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন মমিন মোমেনাথকে সবচাইতে উত্তম খাবার দুনিয়া আল্লাহ পাক দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ মমিন মুসলিম যত পাক পবিত্র খাবার খায় কোন জাতি এত পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খায় না এটি আল্লাহ পাকের নিয়ামত এবং এটি ইমান এবং ইসলামের বদৌলতে আমরা পেয়েছি যার ইমান রয়েছে যার ইসলাম রয়েছে যার তাকোয়া রয়েছে সেই ব্যক্তি পাক পবিত্র খাবার খায় কুল মিনা তৈয়ে বা তেও আমালুসলে আল্লাহ পাক বলছেন তোমরা পাক পবিত্র খাও এবং নেক আমল করো তারপরে আর তারা খবিস খায় ইহারাম আলিহমুল খাবায়েস খাবায়েসকে হারাম করা হয়েছে তারা খাবায়েস খায় নোংরা জিনিস খায় তারা মদ খায় তারা শুকুরের গোস্তু খায় তারা কুকুরের গোস্তু খায় তারা বিড়ি সিগারেট ধূমপান করে একজন মমিন যদি আল্লাহ ভীরু হয় তো কখনো সেগুলি খেতে পারে না নোংরা বস্তু কখনো খেতে পারেন না সুতরাং ওই ভাইরা যারা মুসলিম হওয়া সত্ত্বেও ধূমপান করে তাদেরকে বলবো যে আল্লাহর অস্থায় নোংরা বস্তু যেগুলি মমিনদের জন্য আল্লাহ সৃষ্টি করেননি ওগুলো খাবেন না ওসব পান করবেন না কাঠ লগড়ি ছাড়া সবকিছু খায় এইরকম মানুষ পৃথিবীতে আছে কিন্তু আগুন খায় পৃথিবীতে এরকম লোক পাওয়া যাবে না আছে আল্লাহ পাক রব্বুল আলমেন জাহান্নামীদেরকে জাহান নামে আগুন খাওয়াবেন আগুন খেতে দেবেন এই মর্মে দুটি আয়াত আপনাদেরকে শোনায় মহান আল্লাহ ইরশাদ করছে মিনাল কিতাব নিশ্চয়ই যারা আল্লাহ পাক যা আল কিতাবে কোরআনুল করিমে যেসব বিধান নীতিমালা নাজল করেছেন বিষয়ে নাজল করেছেন সেগুলিকে যারা লুকিয়ে রাখে গোপনে রাখে লুকিয়ে কারা রাখে হ্যাঁ হ্যাঁ জনসাধারণ না এক শ্রেণীর বিদাতি এবং শির করা মোল্লারা যারা কোরআন পড়ে কোরআনের অর্থ কিছু বুঝে মাদ্রাসায় পড়েছে কিন্তু অন্তরে বক্রতা আছে তহিদের ওপর চলতে চায় না আল্লাহর একত্রে থাকতে চায় না ইসলামের নামে ধর্মের নামে কবর মাজার পূজার শির করতে চায় ওরা ওরা সত্যকে গোপন করে যারা নবী করিম সাল্লামের সন্ন্যত আদর্শ মোতাবেক চলতে চায় না যারা বিদাত করতে চায় যাদের অন্তরে বক্রতা আছে নবীর তরিকায় চলতে চায় না তারা অনেক অনেক তরিকা আবিষ্কার করেছে এরা সত্যকে গোপন করে যে আল্লাহ কোরআন নাজেল করেছে তারা কোরআন এবং হাদিসে কি আছে তা দেখতে চায় না আমাদের পূর্বপুরুষরা করেছে আমাদের বাপদাদা করেছে এত বড় বড় আলেমের হুজুররা করেছে তারা বুঝতো না এটা হলো তাদের দলিল এরা সত্যকে গোপন করে আল্লাহ পাক বলছেন আসমান জমিনে কেউ গাইব জানেন আল্লাহ পাক রব্বুল আলমিন ছাড়া কুল্লাহমান ফিসামাওয়াতিল গাইবা ইল্লাহ এত স্পষ্ট আয়াত থাকা সত্ত্বে কে আল্লাহ বলছেন নবী তুমি জানিয়ে দাও যে ওয়ালা আলামুল গাইবা কি অর্থ লা মানে না আলাম মানে জানা জানি না আল গাইবা মানে গাইব আমি গাইব জানি না তারপরেও আজকে মুসলিম ওম্মাই উপমহাদেশে তাদেরই সংখ্যা বেশি যারা বলে নবী আলিমুল গায়েব নবী হাজির নাজের নবী আমাদের খোঁজ খবর রাখেন উম্মতের আমলের খোঁজ খবর রাখেন আমার ইলমে গাইবের বক্তব্যে ওদের দিকে ইঙ্গিত করা হয়েছে চেনবেন তাদেরকে যাতে করে তাদের ফিতনা থেকে সতর্ক হইতে পারেন এরা সত্যকে গোপন করে তাহলে এই আয়াতের অর্থগুলিকে জনসাধারণ থেকে গোপন করে অথবা অপব্যাখ্যা করে আল্লাহ পাক তাদের শাস্তি সম্পর্কে বলছেন ইন্দাল্লাজিন মুনাম আনজাল আল্লাহ মিনাল কিতাব আল্লাহ আল কিতাব কোরআন করিমে যা কিছু নাজেল করেছেন তাকে যারা গোপন রাখে কালিলা এবং এই কোরআন অল্প মূল্যে তারা বিক্রি করে কোরআন অল্প মূল্যে বিক্রি করে এটা দুই ভাবে এক হচ্ছে হালালকে হারাম করে হারামকে হালাল করে সন্নত কে বিদাত করে বিদাত কে সন্নত করে তহিদ কে সিরকে রূপান্তরিত করে এক আর এক হচ্ছে যে কোরআন যেখানে আল্লাহ পাক প্রয়োগ করতে বলেনি সেখানে প্রয়োগ করে কোরআন জীবিতদের জন্য তারা ব্যবহার করে না মৃতদের জন্য করে মরলেই সুযোগ সুবিধা আসলো কোরআন খানির তাহলে মৃত পাক মৃতের জন্য কোরআন নাজেল করেননি কোরআন নাজেল করেছেন জীবিতদের জন্য যে তারা সেখান থেকে আলো নিয়ে হৃদায়ত পাবে সৎ হবে মমিন হবে জাহান্নাম থেকে বাঁচবে মরার পর মৃতের নামে কোরআন পড়া হয় কোরআন বক্সানো হয় এবং মনে করা হয় যে এই দিয়ে জান্নাতে পাঠাবো আল্লাহ পাকে উদ্দেশ্যে নাজর করেনি ওয়েস্টারুন কালিলা এবং যা কিছু সন্ধ্যাবেলা পেলো ভালো ভালো খাবার পেলো কিছু টাকা পয়সা পেলো এই যে ইস্তারুন অল্প মূল্যে কোরআন করিম বিক্রি করে বলছে এরা তাদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভক্ষণ করবে না ইল্লা নার তাহলে আগুন খাবার হবে জাহান্নামীদের এই শ্রেণী লোকদের ওয়ালা কেয়ামা কেয়ামতের দিন আল্লাহ পাক এই শ্রেণীর লোকদের সাথে কথাও বলবেন না কথাও বলবেন না আল্লাহ পাক আলম কোনো কথা নেই বিনা হিসাবে জাহান্নামে যাও সত্যকে গোপন করেছ অল্প মূল্যে কোরআনকে বিক্রি করেছে কোরআন বিক্রি করার আরেকটি দৃষ্টান্ত হচ্ছে তাবিজ বিক্রি করা ছাপিয়ে রেখে দিচ্ছে ঢুকিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে বিক্রি করছে এক হাজার দুই হাজার পাঁচ হাজার যাকে যেরকম পেল এই তাবিজের ব্যবসা কালিলা এই শ্রেণীর লোকদের সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহ কাল কেয়ামতি কথা বলবেন না পেটে জাহান নামের আগুন ভরবে ওয়ালাইজাকিহিম আল্লাহ পাক তাদেরকে এই নাপাকি থেকে এই পাপের নাপাকি অপবিত্রতা থেকে তাদেরকে পরিশুদ্ধ করবেন না পাক পবিত্র করবেন না ওয়ালাহম আজাবুন আলিম এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে সুরে বাকার আয়াত নম্বর একশো চুহাত্তর মহান আল্লাহ পাক ইয়েতিমের ধন সম্পদ জুল অত্যাচার করে যারা আত্মসাত করে বেইমানি করে খেয়ে নেই আর সাধারণত ইয়েতিমের ওই চাচারা খায় আর না হলে মামারা খায় এরাই কাছাকাছি থাকে এরাই দেখাশোনা করে আর খুব কম হয় যে দূরের কেউ হয়তো এতিমের দেখাশোনার নামে তার জমি জায়গাগুলো দেখাশোনা করছে প্রপার্টি সম্পদ দেখাশোনা করছে ওই এতিমের বাবার আর বেমানি আত্মসাত করছে যেভাবে ক্ষতি হয় আল্লাহ পাক রব্বুল তাদের সম্পর্কে বলছে যারা ইয়েতিমদের ধন সম্পদকে জুলম অত্যাচার করে ভক্ষণ করবে মানে আত্মসাত বেইমানি করবে দ্রুত খেয়ে ফেলবে দশ টাকা খরচ করে বিশ টাকা লিখবে হাট বাজার করতে গিয়ে তাদের এতিমদের বিধবাদের কারণ তারা নিজেরা হাট বাজার করতে পারে না বা হিসাব বুঝে না জমি জায়গায় খরচ করে দশ হাজার টাকা খরচ করে লিখবে তোমার এবার ফসল করতে বিশ হাজার টাকা খরচ হইল এভাবে বেমানি আত্মসাত করছে এক শ্রেণীর লোকেরা নারা তারা তাদের পেটে আগুন ভক্ষণ করছে যারা এরকম জুল অত্যাচার করবে এতিমদের উপর সাইরা এবং শীঘ্রই তারা জ্বলন্ত আগুনে জাহান্নামে প্রবেশ করবে জাহান্নামে তারা দাখিল হবে সুরানিসার আয়াত নম্বর দশ তাহলে এর দ্বারা বোঝা গেল যে জাহান্নামে জাহান্নামীদের এক রকমের খাবার হবে আগুন আগুন ভরবে পিঠে আগুন খাবে তারা এখন আসে জাহান্নামীদের লেবাস পোশাক সম্পর্কে তাদের পোশাক পরিচ্ছদ কি হবে আল্লাহ ফাকরুল আলমিন এই সম্পর্কে একটি আয়াত এরশাদ করেছেন সুরা হজের আয়াত নম্বর উনিশ সত্যপন্থী এবং বাতিলপন্থীর কথা উল্লেখ করেছে হা আজান খাসমান ইখতাসামুফি রব্বেহিম এই দুইটি দল মানে হকপন্থী এবং বাতিলপন্থীদের কথা উল্লেখ করেছেন তারপর কাফারু দ্বিতীয় দল বাতিলপন্থী যেটি তারা হচ্ছে যারা কি কাফারু কাফের অস্বীকার করেছে অথবা তৌহিদকে অস্বীকার করে মুশরেক হয়েছে দিনের এমন বিষয়কে আদায় করেনি যেটি কুফুরি যেমন নামাজ ত্যাগ করা ফেললে কাফারু সুতরাং যারা কুফুরি করবে মিন্নার তাদের জন্য আগুনের কাপড় প্রস্তুত করা হবে আজকাল কাপড় সেলাই করাকে আরবি ভাষায় টেলারদের ভাষায় তফসিল বলছে তফসিল আর কোরআনের ভাষাকে বলা হচ্ছে কাত্তা আয়ু কাত্ত মানে কাটতে হয় প্রথম কাটিং করতে হয় যেহেতু কাতা মানে কাটা কাটিং করতে হয় আর তারপরে সেলাই করতে হয় আল্লাহ পাক বলছেন কুত্তিয়াত মানে প্রস্তুত করা হবে কেটে তৈরি করা হবে তাহলে আগুনের লেবাস পোশাক তাদের জন্য প্রস্তুত থাকবে সুহানুল্লাহ আগুনে জ্বলছে আর লেবাস পোশাক যে শরীরে তাও আগুনের কত্তিয়াতলাহম সেয়াব কাপড় হচ্ছে আগুনের পোশাক হচ্ছে আগুনের উপরন্ত ওয়সাবিন আল হামিব এবং তাদের মাথার ওপর ফুটন্ত পানি ঢালা হবে মাফি যার ফলে তাদের পেটে যা কিছু আছে নাড়ি ভড়ি কলিজা যা কিছু আছে কিডনি যা আছে সব গোলে নেমে যাবে ইউসহারোবেহি মাফি বতু নেহিম পেটে যা আছে অল জুলুদ আর চামড়ায় যা কিছু শরীরে শরীরে যত গোস্ত আছে সব কিছু নেমে যাবে উপর থেকে ফুটন্ত পানি পড়ছে আর গায়ে রয়েছে জাহান্নামের আগুনের পোশাক ইউসহারোবেহি মাফি অল জুলুদ যা কিছু শরীরে আছে পেটের ভিতরে আছে আর ওপরে যে গোস্ত আছে রক্ত আছে সব কিছু গলে নেমে যাবে আল্লাহ আকবর আল্লাহ ফাকর সুরায় ইব্রাহিমের আয়াত নম্বর পঞ্চাশে এরশাদ করেছেন আরেক রকমের পোশাকের কথা জাহান্নামীদের সেখানে বলা হয়েছে ওয়াতার আল মুজরে মিনাইদিন মোকার ফিল আসফাদ আল্লাহাক বলছেন যে তুমি সেই দিন হে নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াতারা নবী করিম সাল্লামকে আল্লাহ সম্বোধন করছেন তুমি সেই দিন দেখবে কাদেরকে আল মুজরে মিন অপরাধীদেরকে আল্লাহ অপরাধী বলেছে তাহলে অপরাধী কে আজকালকার অপরাধী যারা সমাজ বিরোধী কাজ করে তারা অপরাধী যারা রাষ্ট্র বিরোধী কাজ করে তারা অপরাধী হ্যাঁ অপরাধী অবশ্যই অপরাধী তারা কিন্তু এর চেয়ে বড় অপরাধী হচ্ছে যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের কি করেছে বিরুদ্ধাচরণ করেছে প্রথম আল্লাহকে যারা অস্বীকার করেছে আল্লাহ পাকে একত্রকে অস্বীকার করেছে শির করেছে আল্লাহ পাকে যা বিশ্বাস করতে বলেছেন তা অস্বীকার করেছে অপরাধী এরা অপরাধী আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা তারা করে আল্লাহ যা ফরজ করেছেন তা আদায় করে না এরা সব সকলে অপরাধী সুতরাং বেনামাজি অপরাধী বড় অপরাধী যারা সুদ খায় বড় অপরাধী মদ পান করে বলে আমার পয়সা দিয়ে পান করছি বড় অপরাধী রোজার দিনে রোজা রাখে না আমি রোজা রাখি না তাতে তোমার কি তুমি বড় অপরাধী জাকাত দেয় না বড় অপরাধী আল্লাহাক বলছেন ওয়াতার আল মুজরে মিন অপরাধীদেরকে দেখবে ইয়মাইদিন সেই দিন মানে কেয়ামতের দিনে মোকাররানি নাফিল আসফা তারা শৃঙ্খলাবদ্ধ থাকবে মজবুত করে তাদেরকে শেকলাবদ্ধ করে রাখা হবে শেকল দিয়ে জিঞ্জির দিয়ে তারা বাঁধা থাকবে উনপঞ্চাশ নম্বর আয়াতে এটি পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ পাকের সাথে সারাবিল মিন কাতেরান আর এই জাহান্নামী অপরাধীদের পোশাক হবে সারাবিল বলা হয় পায়জামাকে আর এখানে পোশাক উদ্দেশ্য করা হয়েছে মিন কাতেরান এই লেবাস পোশাক হবে শরীরের আলকাতরার কাতেরান মানে হচ্ছে আলকাতরা কাতরা এই যে রোডের যে পিচ হ্যাঁ ঢালাই করে এটা গরম করতে দেখেছেন কোনদিন যখন গরম খুব ফুটন্ত গরম থাকে কাজ দিয়ে অতিক্রম করেছেন কত তাপ থাকে তাহলে অনুভব আছে জাহান নামে আলকাতরা জাহান নামের আগুন দিয়ে দুনিয়ার আগুন চাইতে সত্তর গুণ বেশি তাপ সে আগুন দিয়ে ফুটিয়ে তা দিয়ে লিবাস পোশাক তৈরি করা হবে পোশাক হচ্ছে আলকাতরার পোশাক সারা বিল কাতেরান এবং তাদের মুখমন্ডল ঢেকে দেওয়া হবে আগুন দিয়ে শরীরে আলকাতরা যা ফুটন্ত আলকাতরা জাহান নামের আগুন দিয়ে তার পোশাক আর তাদের মুখমণ্ডলকে ঢেকে দেওয়া হবে জাহান নামের আগুন দিয়ে আল্লাহ ফাকরবুল আলমিন এরশাদ করছেন ইন্নাল মুজরিমিন ফি আযাবে জাহান্নাম খালিদ মুজরিমিন যারা অপরাধী আল্লাহর হকের ক্ষেত্রে অপরাধী অথবা মানুষের হকের ক্ষেত্রে অপরাধী এই দুটি হক আমাদের সাথে বিজড়িত আল্লাহর হক না হয় মানুষের হক মানুষের হকের মধ্যে মাতা পিতার হক রয়েছে ছেলে মেয়েদের হক রয়েছে স্ত্রীর হক রয়েছে স্বামীর হক রয়েছে প্রতিবেশীর হক রয়েছে হ্যাঁ মানুষ হিসাবে মানুষের হক রয়েছে ইত্যাদি ইত্যাদি আত্মীয় স্বজনদের হক রয়েছে এতিম বেদবাদের হক রয়েছে গরিব মিসকিনের হক রয়েছে যারা আল্লাহর হক আদায় করলো না অথবা মানুষের হক আদায় করলো না বা দুটোই করলো না এরা হচ্ছে অপরাধী আল্লাহ বলছেন ফি আজাবে জাহান্নামা খালেদ জাহান্নামের আজাবে তারা চিরকাল বসবাস করবে ইমাম ইবিন ইব্রাহিম আত্মাইমি বড় মহাদ্দেশ ছিলেন তিনি তিনি বলতেন যে আয়াতগুলিতে শুনালাম যে জাহান্নামীদের এক রকমের খাবার হবে কি আগুন আগুনই খাবার তাদের তিনি বলছেন এবং জাহান্নামীদের কাপড়ের কথা জাহান্নামীদের কাপড় আবার কিসের আগুনেরই কাপড় তিনি বলতেন সুভান মান খালাকা মিনান নার মানুষকে যদি বলা হয় আগুন দিয়ে কাপড় তৈরি করতে পারবে পারবে না আগুন দিয়ে তোমাকে কাপড় তৈরি আরে আগুনে তো সব জ্বালিয়ে দেয় আগুন দিয়ে আবার কাপড় কি করে তৈরি করব তিনি আশ্চর্য হয়ে বলতেন আল্লাহ পাকের প্রশংসা করি আল্লাহ পাকের তসবি পাঠ করতেন সুভান মান খালাকা মিনান না সিয়াবান সেই আল্লাহ পাক রব্বুল আলমিনের জাতে পাকের পবিত্রতা ঘোষণা করছি মহিমা ঘোষণা করছি যিনি আগুন দিয়ে কাপড় তৈরি করেছেন কাপড় সৃষ্টি করেছে মান খালাক মিনান্নার সিয়াবান আবু মালিক আশারি রাজি আল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন হাদিসে যে পোশাকগুলির কথা বলা হয়েছে জাহান্নামীদের কালা রসুল্লাহ আন্নায় রোদনকারিণী মহিলারা বেশি কাঁদাকাটি করে কেউ মারা গেলে আপনজন মারা গেলে মহিলারা বেশি চিৎকার করে হাই হাই করে কাঁদাকাটি করে সেজন্য তাদের শাস্তির কথা বলা হয়েছে এইরকমই কোনো পুরুষ যদি অধৈর্য হয় আর হাই হাই করে চিৎকার করে কান্না করে রোদন করে তাহলে তারও জন্য শাস্তি রয়েছে যদি রোদন করার এই কাবিরা গুনাতে এত শাস্তি হয় বা এই রকমের জাহান্নামী লেবাস পোশাক দেওয়া হয় তাহলে যারা এর চাইতে বড় অপরাধ করেছে নামাজ ত্যাগ করেছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে হারাম খেয়েছে জুলম অত্যাচার করেছে মানুষের ওপর তাদের কি অবস্থা হবে নবী করিম সাল্লাহ বলছেন আন্না ইহা রোদন কারিনি অন্য কারোর জুলুম করেনি সে চিৎকার করে কান্না করেছে স্বামী মারা গেছে তখন ছেলে মারা গেছে চিৎকার করে মাথা আছড়ে আর বুক চাপড়িয়ে কান্না করেছে বাবা মারা গেছে মা মারা গেছে চিৎকার করে কান্না করেছে আর তো বেশি কিছু করেনি চক্ষু দিয়ে পানি আসলে অসুবিধা নেই যাই যাচ্ছে নবী কেন হাজি রহমা এটি দয়া দয়ার প্রমাণ যে আপনার অন্তরে মায়া আছে ভালোবাসা আছে স্নেহ আছে সেই জন্য চক্ষু দিয়ে পানি এসেছে এটি আপত্তিকর নয় কিন্তু যদি কেউ চিৎকার করে কান্না করে নবী আন্নায় হাত রোদনকারিনী মহিলা এজা লামতা তুব কাবলা মৌতিহা তার মৃত্যুর পূর্বে যদি তবা না করে তাহলে আল্লাপাক তবর দরজা মত পর্যন্ত খুলে রেখেছেন প্রত্যেকের জন্য যে কোনো পাপ করেছে শিরকুফুরি করেছে কবর মাজারে শেষদা করেছে আল্লাহ পাক দরজা খুলে রেখেছেন এখনো তোবার ফিরে আসো আল্লাহর দিকে শির বিদাত ছেড়ে আসো নামাজ ছেড়েছ দীর্ঘদিন নামাজ ছেড়েছ এখন আল্লাহ পাকের দিকে ফিরে আসো পাঁচ অক্ত নামাজ কায়েম করো ফজর আদায় করে প্রমাণ করে দেয় যে সত্যি অন্তর থেকে তুমি তওবা করেছো আর পাঁচ অক্ত তুমি নামাজি হয়ে গেছো আর এখনো আগে এক অক্ত পড়তেন না এখন তিন চার অক্ত পড়েন বা চার পড়েন তাহলে আপনি নামাজি হননি আপনি কোরআন এবং হাদিসের আলোকে নামাজি হননি নবী করিম সাল বলছেন যে যদি তওবা না করে মতের পূর্বে তোকামাল কেয়ামতে কেয়ামতের দিনে তাকে দাঁড় করা হবে রোদনকারিনী মহিলা রোদনকারী পুরুষকে দাঁড় করা হবে হাসরের মাঠে ওয়ালাইহা সিরবাল মেন কাতেরান আর আল কাতরার পোশাক আল্লাহ পাকে তাকে পরিয়ে দেবে কেয়ামতের মাঠে মিন সিরবাল হচ্ছে বললাম যে পাজামা সালোয়ার সালোয়ার হবে আল কাতরার আর দের অর্থাৎ তার শরীরের জামা কামিজ হবে মিন জারাব পাঁচড়া যুক্ত পোশাকের এমন পোশাক যেই পোশাক শরীরে স্পর্শ করলেই পাঁচড়া খসা পাঁচড়া শুরু হয়ে যাবে খোস পাঁচড়া শুরু হয়ে যাবে এমন পাঁচড়া চুলকানি শুরু হয়ে যাবে চুলকানি যার হয়েছে সে কিছুটা অনুধাবন করতে পারবে যে চুলকানি কত বড় যে কষ্ট আল্লাহ ফাকরাবুল আলমিন এইরকম আজাব দেবেন কাল কিয়ামতে রহ মুসলিম সহি মুসলিমের হাদিস আর একটি হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আগুনের লেবাস পোশাক আল্লাপাক পরাবেন কবরে যখন মাইয়াতকে দাফন করা হয় নেগলোদেরকে জান্নাতের হ্যাঁ যখন মনকের নাকিরের প্রশ্নের উত্তর দিয়ে দিবে মান কা মা দিনকা মা হাজার রাজুল আল্লাজি বয়সা ফিকুম তিনটি প্রশ্ন উত্তর দিয়ে দিবে আল্লাহ বলেন ফাফরে সুহমিন আল জান্নাতি অল বাসু হমিন আল জান্নাতি ওয়াফাহুল বাবান আল জান্না এর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের লেবাস পোশাক পরিয়ে দাও অলবাসু বাসু হমিন আল জান্না জান্নাতের পোশাক পরিয়ে দাও আর জান্নাতের দরজা খুলে দাও পক্ষান্তরে কাফের বেদিন মুনাফেক বেনামাজি তাদের অবস্থা কি হবে শোনন নবী করিম সাল্লাম কোন এক জানা যাচ্ছিলেন আর তারপরে লম্বা হাদিসের অংশ আজব রাজি আল্লাহ কবর আজাবের হাদিস বর্ণনা করেছেন অনেক বড় হাদিস তার শুধু ওই কাফের অবস্থা বেদিনের অবস্থা ফরজ তরককারীদের অবস্থা কি হবে বলছেন যে তার মতের কথা উল্লেখ করেন তার বললেন ওয়াত আদ রুহ হুফি জাসাদিহি যখন দাফন করে দেওয়া হবে পাপিষ্ট মৃত ব্যক্তিকে তখন তার দেহে রুহ আত্মা ফিরিয়ে দেওয়া হবে ওয়াতিহ মালাকানে দুই ফেরেস্তা আসবেন ফাইজুল সানহি বসিয়ে দেবেন ওই ব্যক্তিকে ফায়াকুলানহু এবং বলবেন দুইজনে মান রব্বকা তোমার রব কে ছিল কার জন্য নামাজ পড়তে নামাজ পড়তে শেষদা করতে পাঁচ অক্ত নামাজ পড়েছ মান রব্বকা বলবে হা হা লাদ্রি হাই হাই হাই আফসুস কিছু জানি না জানি না ফেকুলানহু জিজ্ঞাসা মা দিন তোমার দিন ধর্ম কি ছিল বলবে হা হা লাদ্রি নবী বলেছেন যে বাইনাল আবদে ও বাইনাল কুফরে মুসলিম এবং কাফের মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে কি করে বলবে যে দিনিল ইসলাম কারণ অনেকের আশা আকাঙ্ক্ষা যে আমি নামাজ না হয় পড়ি না কিন্তু বলবো যে আমার ধর্ম ইসলাম আমি ইসলাম মুসলিম ছিলাম চলবে না কারণ নবিসাল বলছেন নামাজ হচ্ছে মুসলিম এবং কাফের মাঝে পার্থক্যকারী আপনি একদিকে হন আল্লাহর হস্তে একদিকে হন যদি আল্লাহর ভয় থাকে তো জান্নাতের দিকে হন আর না হইলে ফামান শাহ ফালিওমেন অমান শাহ ফালি আকফুর কারো ক্ষতি করবেন না লাইয়াদুর ইল্লা নাফসা নিজেরই ক্ষতি করবে নিজের সর্বনাশ করবে নবী করিম সাল্লাম বলছেন জিজ্ঞাসা করা হবে দিন সম্পর্কে ফেরেসা জিজ্ঞাসা করে হ্যাঁ হ্যাঁ লাদির আফসোস কিছুই জানি না কিছু জানি না মাহাজার রাজু আল্লাহ ওই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল রাসুল করে বললেন হা হা লাদের আফসোস কিছু জানি কোনো খবর রাখে না অনেকে সুরা ফাতেহা শোনাতে পারে না যে ব্যক্তি সুরা ফাতেহা শোনাতে পারে না আত্মাহাত শোনাতে পারে না দুরুদ ইব্রাহিম আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ মুখস্ত নেই বিদাতি জলসা দুরু মুখস্ত আছে আল্লাহ সাল্লাহ আল্লাহ সৈয়দানা মৌলানা ও বিদাতি দুরুদ মুখস্ত যা দিয়ে নামাজ হবে না আর যে দুরুদ ইব্রাহিম না পড়লে ফরজ নামাজ হবে না না সন্ন্যত হবে না নফল হবে সেই দুরুদ মুখস্ত নেই বাস্তব অথচ মুসলিমের সন্তান দশ জনকে পরীক্ষা করে দিয়ে দশ জনের মধ্যে দুইজন এইরকম অবস্থা যাতে সুরা ফাতেহা মুখস্থ নেই আর আত্মাহাদুরুদ মুখস্থ নেই আরো বেশি পাঁচজন পাঁচজন হয়ে যাবে কি অবস্থা মুসলিম জাতির ফায়নাদি মোনাদি মিনাস সামায় আকাশ থেকে একজন ডাক দিয়ে বলবে আনকাজা মিথ্যুক ফাফরে সুহ মিনান নারে জাহান নামের বিছানা বিছিয়ে দাও ওয়ালবা সুহ মিনানা জাহান নামের লেবাস পোশাক পরিয়ে দাও তাহলে বুঝা গেল যে আগুনের লেবাস হবে আগুনের পোশাক হবে কবর থেকে শুরু হয়ে যাবে আগুনের পোশাক কবর থেকে শুরু হবে হাসরের মাঠে হবে আর জাহান অফতাহুল্লাহ বাবান এলান্নার জাহান নামের আর দরজা খুলে দাও আবু দাউদের হাদিস জাহান্নামীদের আজাব সম্পর্কে আর একটি বিষয় হচ্ছে যে জাহান্নামীদের আজাব একই রকমের একই স্তরের হবে না যেমন যে স্তরের পাপি তেমন তার শাস্তি হবে এমন কি কাফের যে আল্লাহকে বিশ্বাস করেনি আল্লাহর একত্বকে বিশ্বাস করেনি পরকালে বিশ্বাস করেন সমস্ত কাফের রাজা সমান সমান হবে কি সমান হবে হ্যাঁ জোরে জবাব দেন সমস্ত কাফের আজাব কি সমান হবে সমান হবে একজন কাফের প্লাস জালেম জুলুম করেছে আত্মীয় স্বজনদের উপরে জুলুম করেছে পাড়া প্রতিবেশী জুলুম করেছে কাফের সুদখোর তাহলে শাস্তি বাড়বে না প্লাস প্লাস বাড়তে থাকবে বাড়তে থাকবে কাফের ঘুষখোর অফিসার তাহলে বাড়বে না আচ্ছা ওই রকম মুসলিম গুনাগার যারা যেই ব্যক্তি একটি কাবিরা গোনা করেছে যদি মাফ না হয়তো তার একটি শাস্তি দুইটি কাবিরা গোনা তিনটি গোনা করেছে যার দশটি বিশটি কাবিরা গোনা আর কাবিরা গোনা তাহলে শাস্তিতে পার্থক্য থাকবে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা আহ কাফের আয়াত নম্বর উনিশ এরশাদ করেছেন এই বিষয়টি বলে কুল্লিন দারাজাতন মিম্মা আমিলু প্রত্যেকের স্তর নির্ধারিত হবে মেম্মা আমেলু তাদের আমল অনুসারে কর্ম অনুসারে যে যেমন কর্ম করে প্রথম কথা যারা জান্নাতের কর্ম করে জান্নাতে যাবে যারা জাহান নামের কর্ম করবে জাহান নামে যাবে তারপরে আবার দারাজাত বিভিন্ন স্তর রয়েছে আল্লাহাক এই দারাজাত বলে এই কথাই আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে জান্নাতে যেমন বহু স্তর হবে ওই রকমই একশোটি দরজার কথা একশোটি স্তরের কথা নবিসম হাদিসে রয়েছে জাহান নামে বহু স্তর হবে মিম্মামেলু তাদের আমল পাপের কারণে যার যেমন পাপ যার যত বেশি পাপ যত ধরনের পাপ তত বেশি তার শাস্তি বাড়বে বলে ইউফিয়াহম আহম আহম আল্লাহাক তাদের কর্মের পূর্ণ মাত্রায় প্রতিদান দেবেন পুরোপুরি প্রতিদান দেবেন ভালো করলেও তাহলে আশ্বাস পেলেন যে পুরোপুরি বদলা পাবেন যার কাছে পাবেন তিনি জানলেই হইল মানুষকে জানাতে হবে না কোনো প্রয়োজন করে বিশেষ করে নফল এবাদত বন্দী যাদের এবং তাদের কোন রকমের জুল অত্যাচার হবে না এমন না যে জুল হবে কেউ বেশি কাজ কাম করেছে মেহনত করেছে নেক আমল করেছে তারপর ওই রকম ফলাফল পেল না এমন হবে না যে এক ব্যক্তি অল্প গুণা করেছে তারপর বেশি শাস্তি হয়ে গেল যেমন দুনিয়াতে হয় একজন সামান্য অপরাধ করেছে দুই বছর জেল আর একজন খুন করে এসছে তিন মাস পরে জামানতে চলে আসলো তারপরে জেলেই ঢুকলো না আর যদি পার্টির লেভেলে হয় ওই রকম কোন যদি দুনিয়ার কোন সোর্স ধরে থাকে তাহলে তো বলতেই হবে না তাই না না কেয়ামতের দিনে তা হবে না অহম লাইজুলামুন কার উপরে জুল অত্যাচার হবে না যে যেমন আমল করবে আমল অনুসারে সেখানে স্তর নির্ধারিত হবে জান্নাতে যেমন তেমনি জাহান নামে আল্লাহ পাক রব্বুল সুরে আল ইমরান আয়াত নম্বর একানব্বই তেরসাদ করেছেন ইন্নাল্লাজিনা যারা কুফুরি করেছে এবং কুফুরি অবস্থায় মারা গেছে এমন না যে কুফুরি করার পরে মুসলিম হয়ে গেছে কুফুরি করেই মারা গেছে ফালা ইকবাল মিন আহাদেহিম মিল উল আরদে জাহাবা সারা পৃথিবী ভর্তি যদি স্বর্ণ সে পেয়ে যায় আর তা যদি সে তার মুক্তিপণ হিসাবে পেশ করতে চায় আল্লাহর দরবারে প্রথম কথা কাল আমাদের খালি হাতে হাজির হবে আর তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে যে কবরে যতই পয়সাওয়ালা ব্যক্তি হোক না কেন কবরে যখন যাচ্ছে হ্যাঁ খালি হাতে না যদি কবরে না রাখে আর কিছু করে তবুও খালি হাতে তাই না খালি হাতে যাচ্ছে তাহলে কাল কিয়ামতে প্রথম কথা না স্বর্ণ থাকবে না চাঁদি থাকবে না টাকা থাকবে না ধন সম্পদ কিছু থাকবে আল্লাহ বলছেন যদি থাকে আর দিতে চাই ফালাইকবালামিন আহাদেহিম মিল উল আর্দে জাহাবান সারা পৃথিবী ভর্তি করে যদি স্বর্ণ দিতে চাই তবুও কবুল করা হবে আল্লাহ ইফতাদাবিহি যদি তা সে মুক্তিপণ হিসাবে পেশ করতে চাই উলায়ক আলাহম আজাবুন আলিম তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে ওমা আলহমিন নাসরিন এবং এদের কোনো সাহায্যকারী সুপারিশকারী নেই সেই দিন সুপারিশ হবে না কাফের জন্য সুপারিশ হবে না বেনামাজির জন্য সুপারিশ হবে না এমন পাপির জন্য যেই পাপ আল্লাহ পাকরবুল আলমিন মাফ করেন না মহান আল্লাহ ইরশাদ করে মায়েদার আয়াত নম্বর 36 ইন্নাল্লাযিনা কাফারু যারা কুফরি করে মারা গেছে লাউ আন্নাল্লাহ মাহফিল মা ফিল পৃথিবীতে যা কিছু ধন সম্পদ আছে যত রকমের সম্পদ আছে খনিজ সম্পদ কত আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীতে সারা পৃথিবীতে কত রকমের কারেন্সি টাকা পয়সা ধন সম্পদ আছে কত ঘরে ঘরে মানুষের ধন সম্পদ আছে কত মূল্যবান মূল্যবান বস্তু রয়েছে সবকিছুই যদি লাউ আন্না লাহ মাহফিল আর জমিয়ে সবকিছুর সে মালিক হয়ে যায় লাহ মাহ শুধু তাই নয় এর অনুরূপ আর এক দুনিয়া আর এক পৃথিবী ভর্তি যদি ধন সম্পদ দেওয়া হয় লেয়াফতাদুবেহমিন আজাব ইয়াউমিল কিয়ামা কিয়ামতের আজাব থেকে মুক্তিপণ হিসাবে পেশ করার জন্য যদি পেশ করতে চাই মা মিন মিনহুম তাহলে তাদের পক্ষ থেকে কবুল করা হবে না মঞ্জুর করা হবে না আল্লাহাক পাক সেদিন কারো মুক্তিপণ কবুল করবেন না ওয়ালাহম আজাবুন আলিম তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে আল্লাহ আরো ইসাদ করছে তারপরের আয়াতে সাঁত্রিশ নম্বর আয়তে সুরায় মায়দার ইয়রিদুনা ইয়াখরুজ মিনান্নার তারা জাহান্নাম থেকে বের হওয়ার আশা আকাঙ্ক্ষা করবে ইচ্ছা করবে অমাহম বেখারেজিনা মিনহা জাহান্নাম থেকে কখনো বের হতে পারবে না ওয়ালাহম আজাব মকিম এবং তাদের জন্য স্থায়ী আজাব রয়েছে শাস্তি রয়েছে ইউবাসরুন আহম আল্লাহাক বলছেন জাহান্নামীদের এক অপরকে দেখানো হবে তাহলে জাহান্নামীরা জাহান্নামে জ্বলবে এক অপরকে দেখতেও পাবে যাতে আরো লাঞ্ছিত হয় জাহান নামে দুই রকমের আজাব হবে এক হচ্ছে দৈহিক আজাব এক হচ্ছে মানসিক আজাব মানসিক আজাব যদি আপনি কোনো অপরাধ করেন আর অপরাধের কারণে জামে মসজিদের সামনে যেমন সৌদি আরবে যেগুলি শাস্তির বাস্তবায়ন করা হয় দণ্ডবিধানের বাস্তবায়ন করা হয় তার মধ্যে কেউ যদি মদ খায় বা কিছু করে এরকম শাস্তিগুলো যে দোররা লাগানো কড়া লাগানো হয় কষাঘাত করা হয় শত শত লোককে জমা করা হয়েছে ঘোষণা করে দেওয়া হয়েছে যে অমুক ব্যক্তিকে শাস্তি করা হবে তো শাস্তি তো মার যা খেলেন খেলেন কিন্তু হাজার হাজার লোক দেখলো যে অমুক ব্যক্তি আজকে মার খেয়েছে তার অপরাধের কারণে তাই না তো জাহান নামে এইরকম আজাব হবে এবার সারুন হবে একে অপরকে দেখবে লাঞ্ছিত হবে আর আমি চলছি সেও চলছে আরে সে তো হুজুর ছিল রে আরে ও তো দাঁড়িওয়ালা মানুষ ছিল কিন্তু যে কবর মাজার পূজায় ডাকতো বিদাত করেই তো কোরআন মৃতদের জন্য ব্যবহার করেছে জীবতীদের সংশোধন করার চেষ্টা করেনি কোরআনের পেটের ব্যবসা করেছে তাবিজ তোমারের ব্যবসা করেছে এইরকম অনেক নেতারা নেতারা সাধারণ মানুষের সামনে হয়তো খাবে না কোনো গল্প করবে না তাদের সাথে কথা বলবে না সেই দিন আরে বড় বড় নেতা আমার সাথে জ্বলছে শুধু আমি না হ্যাঁ অমুক নেতা জ্বলছে অমুক মহাজন চলছে ইউবাসসারুনাহুম সেই দিন অপরাধী লাউ ইয়াফতাদি মিন আযাবি সেই দিনের আযাব থেকে মুক্তিপণ হিসাবে পেশ করতে চাইবে বেবানিহি ছেলে মেয়েকে পেলে নিজেকে বাঁচাবার জন্য ছেলে মেয়ে যদি পেত ছেলে মেয়েকে দিয়ে নিজে মুক্তি হাসিল করতে চাইবে ও সাহেবাতে স্ত্রীকে দিয়ে দিতে চাইবে যে তুমি স্ত্রীকে নিয়ে নাও স্ত্রীকে জ্বালা আমি বাঁচে যাই হবে না ও আখি হে নিজের ভাই বোনদেরকে দিতে চাইবে ও ফাসিলাতে হিল্লাতি তুই আত্মীয় স্বজন বংশ গোত্র তাদেরকে দিয়ে দিতে চাইবে যে আল্লাহ এদেরকে নিয়ে নাও দিয়ে আমাকে উদ্ধার করো আমাকে বাঁচিয়ে দাও অমানফিল আরজে জামিয়া পৃথিবীতে যে কেউ আছে সারা পৃথিবীর সবাইকে নিয়ে নাও আল্লাহ আমাকে তুমি বাঁচিয়ে দাও রক্ষা করো সম্মায়নজি তারপরে তার কোন রকমের মুক্তি হয়ে যাক মুক্তি হবে না সুরে মা আরেজের এগারো থেকে চোদ্দ নম্বর আয়তে আল্লাহ ফাকরবুল আলম সাদ করে তাহলে এমন কঠোর শাস্তি হবে যে দুনিয়ায় দুনিয়ার শাস্তিতে অনেক সময় পয়সা দিয়ে যাক আমি দৈহিক শাস্তি নিতে চাই না আমি আর্থিক শাস্তি যাক আমি এক লক্ষ টাকা ফাইন দিয়ে দিলাম আমি জেলে থাকতে চাই না আমি বিরাট একটা কিছু করে দিয়ে দিলাম যাক আমাকে যেন শাস্তি না দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু আখেরাতে তা হবে না তা হবে না জাহান নামে জ্বলতে হবে যতই বড় নেতৃত্বের অধিকারী হোক না কেন যতই পয়সা ধন সম্পদের মালিক হোক না কেন জাহান নামের আজাব এত কঠোর আজাব হবে আনাজমি মালিক রাজি আল্লাহ তালান বর্ণনা করেছেন সেই মুসলিমের হাদিস কালা রসুল আল্লাহ রসুল সাদ করেছে ইউতাবে আন আমে আহলি দুনিয়া দুনিয়ার সবচাইতে বেশি ভোগবিলাসী ব্যক্তিকে কেমতির দিনে নিয়ে আসা হবে সবচেয়ে বেশি ভোগ বিলাসী ব্যক্তি চিন্তা করুন তাহলে যুগে যুগে আজকের জামানে আপনি চিন্তা করুন আপনার চিন্তার জগতে যে সবচেয়ে বেশি ভোগ বিলাসী কোন শ্রেণীর লোকেরা হইতে পারে যাদের কাছে বড় নেতৃত্ব রয়েছে যাদের কাছে অঢেল ধন সম্পদ রয়েছে যারা পৃথিবীর মধ্যে এক নম্বর দুই নম্বর চার নম্বর দশ নম্বর ধনী আর তাদের গল্প শুরু হয়ে গেলে আমরা সময়ের খোঁজ খবর থাকে আরে এত টাকার মালিক এত টাকার মালিক আশ্চর্য হয়ে যায় আর তারপর আমাদের ইমান এত দুর্বল হয়ে যায় আমরাও যদি কিছু পেতাম কারুনের মতো কারণের ধ্বংস হওয়ার আগের দিন যখন জাঁকজমক পূর্ণ সে সাথী সঙ্গীদেরকে নিয়ে অবস্থায় বের হলো জাঁকজমকপূর্ণ অবস্থায় সাথী সঙ্গীদেরকে নিয়ে বের হইল আর ধন সম্পদের অভাব নেই দেখে কিছু দুনিয়াদার লোকেরা বলেছে ইয়ালাই তাল্লা নামিয়া কারণ কারণের ধন সম্পদের মতো আমরাও যদি কিছু পেতাম আমরাও যদি কিছু পেতাম আজকালকার অধিকাংশ লোকদের অবস্থা এরকম দুনিয়ার মধ্যে এত বড় বড় ধনী হয়ে গেছে ওই ব্যক্তি মাসে পাঁচ হাজার রিয়াল ইনকাম করে আরে আমি মাত্র এক হাজার আরে মাত্র দুই হাজার মাত্র পাঁচশো আমিও যদি সেই রকম পারতাম কিন্তু আলহামদুলিল্লাহ বলুন যে আপনার কাছে ইমান আছে আপনার কাছে পাঁচ অক্ট নামাজ আছে ওই পাঁচ হাজার রিয়ালওয়ালার কাছে দশ হাজার বেতন পায় তার কাছে নামাজ নেই দিন নেই পরকাল নেই জান্নাতের রাস্তা নেই সে জাহান্নামের রাস্তায় আছে বলুন আলহামদুলিল্লাহ শুক্রিয়া দেখুন আল্লাহ ফাকরবুল আলমিন সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ ফাকর ইমানের নিয়ামত ইসলামের নিয়ামত তৌহিদ আল্লাহর একত্রে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেছেন সন্ন্যতের অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন বিদার থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন আল্লাহ পাক নামাজি বানিয়েছেন আল্লাহ পাক অন্তরে ভয় দিয়েছেন তাকুয়া দিয়েছেন যে কোনো সময় ভুল হয়ে গেল আবার আল্লাহর দিকে ফিরে এসে তৌবা করেন সেই দিন দুনিয়ার সবচেয়ে বেশি ভোগবিলাসী ব্যক্তিকে নিয়ে আসা হবে মিন আহলিন নার কিন্তু জাহান্নামে কাফের বেনামাজি পাপিষ্ঠ অপরাধী সাবগা জাহান নামে একবার শুধু ডুবিয়ে দেওয়া হয় বাস বেশি না একবার জাহান নামে ডুবিয়ে উঠিয়ে নেওয়া হবে একবার দিয়ে জাহান নাম থেকে উঠিয়ে নেওয়া হবে সোম্মায় কালো তারপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন ইয়াবনা আদম হে আদম সন্তান হে অমুক হালরা আয়তা খায়রান কাত্তু জীবনে কোনো দিন কল্যাণ পেয়েছ আরাম পেয়েছো দুনিয়াতে ষাট বছর সত্তর বছর বেঁচেছি জীবনে খাবারের চিন্তা করতে হয়নি খাবার কে তৈরি করে নিয়ে আসবে তাও চিন্তা করতে হয়নি কে আমাকে পৌঁছাবে তাও চিন্তা করতে হয়নি দিনে সতেরো বার খেয়েছে নাস্তা করেছে আর লেবাস পোশাকে একবার পরে আর একবার আর পরেনি খুলে ফেলেছে তো গেছে ভোগবিলাসী লোক এইরকম দুনিয়াতে বহু আছে কিন্তু আল্লাহর প্রতি ইমান নেই পরকালের প্রতি ইমান নেই সৎকর্ম নেই এইরকম ভোগবিলাসী ব্যক্তিকে একবার জাহান নামে ডুবিয়ে জিজ্ঞাসা করা হবে যে হাল রায়তা খায়রান কাত্ত কোনো কল্যাণ কোনোদিন পেয়েছিল এর আগে হাল মাররা বেকা নাইমন কাত্ত জীবনে কোনোদিন কোন নিয়ামত কোন সুখ পেয়েছ কোন সুখ পেয়েছ জীবনে না না আল্লাহর কসম করে বলছি ইয়া রব্বে হে রব জীবনে কোনো শান্তি পায়নি সব শান্তি ভুলে গেছে সারা জিন্দিগির ভোগ বিলাসের শান্তি সব ভুলে গেছে একবারে একবার জাহান নামে যাওয়াই মাত্র কিছু করার জন্য যারা কষ্টে রয়েছেন আর্থিক দিক থেকে যারা শারীরিক দিক থেকে দুর্বল হয়ে রয়েছেন যারা পীড়িত আছেন অসুস্থ আছেন তাদের জন্য সুসংবাদ দুনিয়ায় যে ব্যক্তি অত্যন্ত কষ্টে ছিল অভাবে ছিল সার্বিক দিক থেকে দুর্বল হয়েছিল অনেক কষ্ট করেছে দুনিয়ায় কিন্তু জান্নাতি কিন্তু জান্নাতি মমিন নামাজি আল্লাহ ভিরু মুতাকি পরেজগার আল্লাহ পাক জান্নাতি করেছেন ফায়ুস ফাইউসবাগ সাবকাতান ফিলজা জান্নাতে একবার আল্লাহ ঢুকিয়ে দিবেন একবার জান্নাতে ঢুকিয়ে দিবেন তারপরে আল্লাহ জান্নাত থেকে বের করবেন ভাই ও কালুল্লাহ হুই আপনা আদম হে আদম সন্তান হাল রায় রায়তা বুসান কাত্ত কোনদিন তুমি কষ্ট ক্লেশ পেয়েছো বালা মুসিবত পেয়েছো কোনদিন অভাব হয়েছে জিজ্ঞাসা করবে আল্লাহ ফাকরুল আলমিন ও হাল মার্রা বেকার সিদ্ধাতুন কত কখন কখনো কোন রকম তোমার উপর বিপদ আপদ এসেছিল আল্লাহর কসম করে বলছে না জিন্দগিতে আমার মনে নাই যে কোনো কষ্ট হয়েছে কোনো কষ্ট হয়নি আমার দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে যাবে জান্নাতে একবার যখন যেতে পাবে দুনিয়ার সমস্ত কষ্ট অশান্তিকে ভুলে যাবে ওল্লাহ ইয়া রব্বে মা মার রাবি বুসুন কত আলা রায় তো সিদ্ধান্ত কত কখনো কোনো কষ্ট পাইনি কখনো আমি কোনো বালা মুসিবতে পড়িনি কখনো আমি অসুস্থ হইনি কোন পেরেশানি আমি কোনোদিন জানি না রাহু মুসলিম মুসলিম শরীফের হাদিস আনাস বিন মালিক রাজি আল্লাহ তালা আরেকটি হাদিস বর্ণনা করছেন নবী সাল্লাম বলেছেন ইয়াকুল আল্লাহ তালা আল্লাহ পাকের হাদিসে কুদসি আল্লাহ পাকের সাদ করছেন বলবেন আল্লাহ পাক জাহান নামীদের আহওয়ানে আহলি নারে আজাবানি অমাল কেয়ামা কেয়ামতের দিনে সবচাইতে হালকা আজাব যে জাহান নামীকে হবে সবচাইতে হালকা আজাব আবু তালেবের মতো আরো এইরকম হবে হালকা আজাব বলা সবচেয়ে হালকা আজাব যাকে হবে ওকে আল্লাহ জিজ্ঞাসা করবেন লাউ আন্নাল্লাকা মাহফিল আর মিন সাইন আকন্তা তাফতাদি বেহি আচ্ছা বলো তো সারা পৃথিবী যদি এখন তোমাকে দিয়ে দি সারা পৃথিবী দিয়ে দিলাম মালিকানা আর তোমাকে যদি বলি তোমার পৃথিবীতে যা কিছু ধন সম্পদ আছে ওটা যদি দিয়ে দাও তাহলে তোমাকে জাহান নাম থেকে আমি মুক্তি দিয়ে দেব মুক্তিপণ হিসাবে দেবে জিজ্ঞাসা করবে ফায়াকুল নাম হ্যাঁ আল্লাহ আল্লাহ যদি সারা দুনিয়া আমাকে দিয়ে দাও তাহলে তোমাকে দিয়ে দেবো দিয়ে আমি জাহান নাম থেকে রক্ষা পেতে চাই আকাঙ্ক্ষা করবে ফায়াকুল আল্লাহ পাক তখন বলবেন আরাদ মিনকে মিন হাজ তোমার কাছে সারা দুনিয়া চাইনি তোমার কাছে দশ হাজার রিয়াল আছে দশ হাজার রিয়াল চাইনি তোমার কাছে চেয়েছিলাম একশো টাকায় আড়াইটা টাকা মাত্র দিতে হবে তোমার চব্বিশ ঘন্টা চাইনি বলেছিলাম যে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে মাত্র হয়তো এক ঘন্টা লাগবে টোটাল পাঁচ অক্ত নামাজ পড়তে এক ঘন্টা বা দুই ঘন্টাই লাগবে এর বেশি চাইনি তোমার কাছ থেকে তোমাকে সারা জীবন না খেয়ে থাকতে বলিনি বলেছিলাম রমজান মাসে রোজা রাখতে হবে বা সে এক মাস রোজা রাখতে হবে তোমাকে বলেন যে সমস্ত টাকা পয়সা এসে মক্কায় সারা জিন্দিগি পড়ে থাকতে হবে বলেছিলাম জিন্দিগিতে একবার শুধু হজ করতে হবে বলেছিলাম নবী করিম সাল্লাম বলছেন যে আল্লাহ পাক বললেন যে তোমার কাছে একেবারে হালকা বিষয় চেয়েছিলাম আন্তা ফিসুল বি আদম আদম আলী সাল্লামের পৃষ্ঠ দেশে যখন ছিল তখন তোমাকে ডেকে তোমার আত্মাকে নিয়ে বলেছিলাম যে আলাস্তবে রব্বে কম আমি কি তোমাদের রব নয় তখন বলেছি আল্লাহ তুশ্রেক বি আমার সাথে শিরিক করিও না আল্লাহ তুশরেকা বিষয়া খবরদার শিরিক করবেন এই কথা বলেছিলাম আবাইতা কিন্তু তুমি অস্বীকার করেছিলে ইল্লাম তুশরেকা বি তুমি একবারে অটল ছিল শিরকের ওপর কেন তুমি শিরিক করেছিলে আমি তো সামান্যই বলেছিলাম খবরদার শিরিক করিও না আর আমার এবাদত বন্দি করবে আমার আদেশ মেনে চলবে আমার নিষেধ মেনে চলবে এতটুকু চেয়েছিলাম তোমার কাছে টাকা পয়সা ধন সম্পদ কিছু চাইনি তোমার বাড়িঘর চাইনি মোত্তাফাকুন আলে বোখারি মুসলিমের হাদিস নবী করিম সাল্লাহ আলী সাল্লামের আরেকটি হাদিস হালকা আজাব কাকে হবে সম্পর্কে বিন আব্বাস রাজি আল্লাহ তালাহ বর্ণনা করছেন রসুরাম বলেছেন আহওয়ানু আহলিনারে আজাবান আবু তালিব সবচেয়ে হালকা আজাব কিয়ামতের দিনে আবু তালিবকে হবে আহুয়া মুন তাইলন বিন আলাইন দুটো স্যান্ডেল পাক পরিয়ে দেবেন কিসের স্যান্ডেল জাহান্নামের লেবাস পোশাক সব জাহান্নামের জাহান্নামের স্যান্ডেল আল্লাহ পরিয়ে দেবেন বলছেন ইয়াগলি মিনহমা দে গহু এই দুইটি স্যান্ডেলের কারণে মাথার যে খুলি আছে মগজ তা টকবক করে ফুটতে থাকবে ফুটতে থাকবে রহ মুসলিম একবার নবী সালামের আরেক চাচা যিনি মুসলিম হয়েছিলেন তার নাম বলতে পারেন একজন হামজা তিনি তো শহীদ হয়েছেন আর একজন যিনি আব্বাস রাজি আল্লাহ তালা এই আব্বাস রাজি আল্লাহ তালান বর্ণনা করছেন বলছেন ইয়া রাসুল আল্লাহ একদিন বললেন ভাতিজাকে হে আল্লাহ রসুল হাল নাফাত আবা তালেবে শাহী আবু তালেবের কিছু আপনি উপকার করতে পারলেন আবু তালেব আপনার চাচা ছিল আর এত আপনার দেখাশোনা করতো এত খেদমত করতো বেঁচে থাকতে কোনোদিন কাউকে কাছে আসতে দেয়নি কোনো জালেমকে কোনো কাফেরকে কোন রকমের জুল অত্যাচার আপনার হতে দেয়নি কোনো কিছু উপকার করতে পারলেন ফাইন্নাহু কানা ইয়াহু তোকা ওয়াক জাবুল আকাশ তিনি আপনার হেফাজত করতেন এবং তিনি আপনার জন্য অন্যের সাথে ঝগড়া বিবাদ খরিদ করে নিয়েছিলেন কালার নাম হ্যাঁ অবশ্যই আমি তার উপকার করেছি বলছেন হুয়াফি দাহদাহিমেন্নার সে জাহান নামের চরে থাকবে বুঝলেন চর নদীর চর যেখানে চর পড়ে গেছে নদীতে পানি নেই চর পড়ে গেছে জাহান নামের একবারে চর যেখানে আগুন নেই তেমন ওখানে থাকবে লাউলা আনা আমি মোহাম্মদ রসুল্লাহাম যদি তার ভাতিজা না হইতাম এবং আমার যদি সে উপকার না করত কুফুরের অবস্থায় সে ইসলামের এই খেদমত করেছে নবী করিমের হেফাজত করেছে যদি না করতো লাকান ফিদ্দারকিল আসফালে মিনান্নার তাহলে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকত মোত্তাফকুন আলী বুখারি মুসলিমের হাদিস সবচাইতে কঠোর শাস্তি হালকা শাস্তির কথা শোনালাম তাহলে কঠোর শাস্তির কথা শুনিয়ে দিই আল্লাহ ফাকরুল আলমের ফেরাউন আলমের কথা বলেছেন কঠোর শাস্তি তাকে দেওয়া হবে মহান আল্লাহ ইরশাদ করেছেন সুরে গাফের আয়ত নম্বর চল্লিশ আন্না রাদুন আলিহা গুদু আশিয়া জাহান্নামের আগুন পেশ করা হচ্ছে সকাল বিকালে এই ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনীদের ওপর ওয়াউমা তাকুমুসা এবং যেদিন কেয়ামত কায়েম হবে সেই দিনও জাহান্নাম পেশ করা হবে আদ খেলু আলা ফিরাউন আসাদ আযাব আল্লাহ বলছেন ফেরাউনের বংশধরকে ফেরাউনের সেনাবাহিনীকে ফেরাউন সহ কঠোর আসাদ্দাল্লাহ সবচাইতে শক্ত শাস্তি কঠোর শাস্তিতে দাখিল করো হে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলম আর এক শ্রেণীর লোকদের জন্য কঠোর শাস্তির কথা বলেছেন তারা হচ্ছে মুনাফেক মহান আল্লাহ ইরশাদ করেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালে মিনান নার ওয়ালান তাজিদ আলাহুম নাসিরা নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বসবাস করবে ওয়ালান তাজিদ আলাহুম নাসির এবং তাদের কোন সাহায্যকারী তুমি খুঁজে পাবে না তাদের জন্য কোন সুপারিশ হবে না ফামা তানফাহুম শাফাআতু শাফিন আল্লাহ পাক এমনকি বেনামাজিদের সম্পর্কে বলেছেন এই সূরায় যে অংশটুকু এখন বললাম ফামা তানফাহুম শাফাআতু শাফিন তাদের জন্য কোন সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না সুরানেসার আয়াত নম্বর একশো পঁয়তাল্লিশে আল্লাহ পাকরবেন মোনাফিকদের এই দুর্গতির কথা উল্লেখ করেছেন আল্লাহ পাকরবেন আমাদেরকে নেফাক থেকে আমাদেরকে শিরিক থেকে আমাদের কুফরি থেকে আমাদেরকে নামাজ ত্যাগ করা থেকে সমস্ত কাবিরা এবং সাগিরা সমস্ত গুনা প্রকাশ্য অপ্রকাশ্য গুনা থেকে আমাদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে সেই রকমের তাকুয়া পরহেজগারি যেন দান করেন আল্লাহ আমাদের হালাল রিজিক যেন দান করেন হালাল রিজিকে বরকত দান করেন আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে যেন বাঁচিয়ে রাখেন আল্লাহ পাক করে আমাদের গুনা খাতা যেন অতীতের মাফ করে দেন আগামীতে আল্লাহ ফাকরাবুল আমাদেরকে নেক আমলে যেন তৌফিক দান করেন আল্লাহ ফাকরাবুল আমাদেরকে সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন বলুন আমিন আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে যেন রক্ষা করেন আমিন ইয়া রব্বাল আলমিন ও নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি সাহাবিহি আজমাইন হসপিটালে আচ্ছা, আচ্ছা। আমাদের এখানে এক ইঞ্জিনিয়ার ভাই ছিলেন যিনি জাপান থেকে পড়াশোনা করে এসেছিলেন এবং নিয়মিত প্রায় দশ বছর থেকে উনি ইসলামী সেন্টার আসতেন জুমার দিনে মঙ্গলবারও আসতেন অনেক দূরে আওয়াজামে থাকতেন তারপরে আসতেন জাহুল্লাহ খেরান ইঞ্জিনিয়ার আমজাদ সাহেব মেহেরপুরে বাড়ি ওনার বর্তমানে ঢাকাতে আছেন উনি অসুস্থ এখান থেকে চলে গেছেন দুটো পরপর অপারেশন হয়েছে তারপর কামিয়া ভাইনি গত এক সপ্তাহ আগে আমাকে টেলিফোন করেছিলেন বোম্বাই থেকে বোম্বাই চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন ওখান থেকেও তিনি ফিরে গেছেন ক্যান্সার ধরা পড়েছে তো আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন আল্লাহাক যেন তাকে শেফা দান করেন আল্লাহাক যেন সুস্থতা দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন তাড়াতাড়ি তাকে সুস্থ করেন আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আসারুল্লাহ আল আজিম রব্বাল আরশাল আজিম আইয়াশফিয়াহু আসারুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিয়া ওসল্লাহ নবীনা মোহাম্মদ বলছেন যে সেজদায় যাওয়ার সময় প্রথমে হাঁটু রাখতে হবে না হাত রাখতে হবে ইসলামিক সেন্টারের দুইটি বইতে দুই রকমের সেজদায় যাওয়ার সময় আগে হাত রাখা আগে হাঁটু রাখা এই বিষয়টি বড় জটিল এই জন্য যে দুই দিকে দলিল মজবুত আছে সুতরাং এই ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি না করে কোনো একটির উপর আমল করেন কোনো অসুবিধা নেই কারণ প্রত্যেকটির দলিল আমি দিতে পারবো এবং প্রত্যেকটিকে শক্তিশালী করে বয়ান করতে পারবো এই বিষয়টি এমন নয় যে একদিকে দলিল মজবুত আর একদিকে দুর্বল এরকম নয় কারণ যারাই দলিলগুলি পেশ করেছে দুই দিকে মজবুত এইরকম যখন ক্ষেত্র হবে যে এদিকে দলিল বলিষ্ঠ এদিকে দলিল মজবুত বলিষ্ঠ তখন কোনো একটির উপর আমল করলে অথবা মাঝে মাঝে এটা মাঝে মাঝে ওটা করলেও কোনো অসুবিধা নেই ইনশা আল্লাহ তালা যদি মাসলা ইখতালাফি উত্তমের যে উত্তম কোনটি এই নিয়ে আগে হাত রাখা উত্তম হবে না আগে হাঁটু রাখা উত্তম হবে এই মাসলাটি সুরাফাতেহার মতো নয় যে আমার পেছনে সুরাফাতে পড়লেও চলে না পড়েছ না সুরাফাতেহা পড়ার হাদিস স্পষ্ট এবং বহু হাদিস সুরাফাতে না পড়ে নামাজ হয় না পক্ষান্তরে যারা বলেছে সুরাফাতে পড়ি না আমার পেছনে চুপ থাকো তাদের দলিল দুর্বল কমজোর এই বিষয়টি ওই রকম রফুল ইয়াদের হাদিস মজবুত আর রফেদেন না করার হাদিস হচ্ছে দুর্বল ওই রকম আমিন আসতে বলার হাদিস কমজোর এবং আমিন জোরে বলার হাদিস হচ্ছে মজবুত এগুলি বিষয়গুলি ওই রকম নয় হ্যাঁ কিন্তু হাত রাখার ব্যাপারটি হাত আগে রাখতে হবে না পরে রাখতে এই বিষয়টি দুই দিকে দলিল মজবুত আছে সুতরাং কোন একটির আমল করলে ইনশাল্লাহ তাহলে অসুবিধা নেই স্ত্রীর স্ত্রীর অ্যাকাউন্টে মোহরানার বাবদে এক লক্ষ টাকা আছে কিন্তু স্ত্রী যদি আমার আগে মারা যায় তাহলে সেই মোহরানার টাকার হকদার কারা হবে তার বাবা মা নাকি মারা যায় মারা গেছে না যায়নি প্রশ্নকারীকে বলবো খবরদার এরকম প্রশ্ন করো স্ত্রী যদি মারা যায় কারণ একটি লোক মদিনায় এসে নবিসাম ইয়া আচ্ছা কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর কাছে কোনো অপর পুরুষকে দেখে তো কি করবে ওই সময় কখন করে দেবে জায়জ হবে কি হবে না আর যদি খুন করে তোর বংশ লোকেরা এসে ওকেও খুন করে দিবে তাহলে করবে কি আর বরদাস্ত করবি কি করে স্ত্রীর কাছে যদি অপর পুরুষকে দেখে কুকাজে তাহলে বরদাস্ত করবি কি করে এই যে ভবিষ্যৎ এইরকম প্রশ্ন করেছিল প্রশ্ন করে গিয়েছে বাড়ি যাওয়া মাত্রই দেখে তার স্ত্রীর কাছে একজন পুরুষ সেই জন্য একে বলা হয় ফার্জি প্রশ্ন সাপোজ ইংরেজিতে বলে আরবিতে বলে ফার্জি প্রশ্ন ধরে নেন এরকম ধরে নেন এরকম প্রশ্ন করবেন না যখন হবে তখন মাসলা জিজ্ঞাসা করবেন তবে মাসলা বলে দিয়েছে যখন জিজ্ঞাসা করেছে আপনাদের মানে সংশোধনের হচ্ছে বলবেন এইরকম প্রশ্ন করবেন না আমার স্ত্রী যদি মরে যায় আল্লাহ না করে যদি মরেই যায় আপনি কি চান যে আপনার স্ত্রী আগে মরে যাক কখনো চাইবে না যদি অন্তর থেকে ভালোবাসেন যে আমার স্ত্রী আগে মরে যাক তবে যারা দুনিয়াদার পেটুক আছে হইতে পারে যে মরে গেলে রাস্তাটা কিলের হবে আর একটা বিয়ে করবো আমি অথবা মরে গেলে টাকা এক লাখ টাকা জমা করেছি কিছু পাবো তো সৎ লোক নয় তাহলে অসৎ উদ্দেশ্য অন্তর রয়েছে এইরকম লোক কমই পাওয়া যাবে আমাদের সমাজে তো যাই হোক স্ত্রীর টাকায় আল্লাহ পাক যে ফারাইজে ভাগ রেখেছেন সেটা আপনার ভাগ যদি আপনার ওই সেই স্ত্রীর পেট থেকে ছেলে মেয়ে থাকে তাহলে আপনি চারানা পাবেন আর বাকি বারোয়ানা তার আত্মীয় স্বজন তার বাবা মা পাবে তার বাবা মা না থাকলে ভাই বোনেরা পাবে ছেলে মেয়েরা থাকলে ছেলে মেয়েরা পাবে ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়েরা পাবে পাঁচ লক্ষ টাকার মূল্যের গাড়ি অথবা জমি যদি ক্রয় করে রাখা হয় তাহলে উক্ত গাড়ি অথবা জমির উপর জাকাত আছে প্রশ্ন হচ্ছে যে গাড়ি যদি কিনে রাখা হয় তো গাড়িতে জাকাত আছে কিনা গাড়ি কিনে রাখা হয়েছে ব্যবসার জন্য নয় বরং গাড়ি নিজের ব্যবহারের জন্য রাখা হয়েছে আর কখনো মাঝে মাঝে ভাড়া পেলে দিলাম ভাড়া বা ভাড়ার জন্য যদি রাখা হয় তবুও তাতে জাকাত নেই তাতে জাকাত নেই সওয়ারিতে জাকাত নেই এবং গাড়ি ভাড়ার জন্য রাখলে বাড়ি ভাড়ার জন্য ভাড়া দেওয়ার জন্য রেখেছেন তাতে জাকাত নেই ভাড়া উঠে আসবে উঠে আসার পরে বছরের শেষে যদি টাকা জমা থাকে খেয়ে দে তাহলে তাতে জাকাত আছে না হলে জাকাত নেই তাহলে কোন গাড়িতে জাকাত লাগবে যেগুলো ব্যবসার জন্য রাখা হয়েছে যেমন শোরুম আলমাজুদুইর তারপরে আপনার আরো যেগুলি আছে আপনার নিসান কোম্পানির টয়োটা কোম্পানির এদের হচ্ছে কারের ব্যবসা গাড়ির ব্যবসা এদের প্রত্যেকটি গাড়ির মূল্য জেনে বছরে একবার করে জাকাত দিতে হবে যে এই বছরে কতগুলি গাড়ি জাকাত দেওয়ার সময় যখন আসবে বছরে যে সময় জাকাত দেয় সেই সময় দেখতে হবে আমার কতগুলি গাড়ি এখন আছে বিভিন্ন ব্রাঞ্চে সবগুলি গাড়ি হিসাব করে দাম যতটা হবে তার জাকাত দিতে হবে এই রকমের যদি ব্যবসার জন্য আপনি প্লটিং ব্যবসা করে আপনি জমি জায়গায় বিক্রি করছেন তাহলে তাতে জাকাত আছে কিন্তু বসবাস করবেন অথবা আগামীতে কোনোদিন বিক্রি করে একটা বিক্রি করে আর যে বাড়ি করবেন বা কিছু করবেন এই জন্য কিনা আছে তাহলে তাতে জাকাত নেই ভাই বলছেন যে নামাজে দাঁড়ালে ওই হামি আসে মানে হাই আসে মতো অবস্থায় কি করবেন নামাজে দাঁড়ালে হাই আসে হাই আসা নবিসাল বলেছেন যে হাঁচি আসা আল্লাহর পক্ষ থেকে আর হাই আসা শয়তানের পক্ষ থেকে হাই যখন আসবে তো সেটা চাপার চেষ্টা করবে মানে মুখে হাত রাখার চেষ্টা করবে বা কাপড় রাখার চেষ্টা করবে এবং সেটা যাতে করে কম আসে এর চেষ্টা করবে হাই আসা মানে গাফিলতি আপনার গাফিলতি চলে এসছে অলসতা চলে এসছে সুতরাং যথাসাধ্য হাইকে দূর করার চেষ্টা করতে হবে আবু জাহাল দূরের চাচা অনেক আমাদের দেশের মানুষের আবু জাহাল কি চাচা মনে করে আবুল হাব আপন চাচা ছিল দুই চাচা শত্রু ছিল হ্যাঁ, আর দুই চাচা ইমান নিয়ে এসছে হামজা রাজি আল্লাহ ইমান নিয়ে এসছেন আব্বাস ইমান নিয়ে এসছেন আবু তালেব শত্রু মানে কাফের থাকলেও শত্রু ছিলেন না দুনিয়ার ক্ষেত্রে পার্থিব ক্ষেত্রে শত্রু ছিলেন না দিনের শত্রু ছিলেন আর আবুল আহাব দিনের শত্রু দুনিয়ারও শত্রু ইসলামের শত্রু ছিল আবুল আহাব আপন চাচা আর নবী করিম সাল্লামের এমন শত্রু শত্রু ছিল যে সে এবং তার স্ত্রী বড়ই মানসিক কষ্ট দৈহিক কষ্ট রাস্তাঘাট ময়লা আবর্জনা করে রাখা কাঁটা ফেলে রাখা এইসব কাজ করত আল্লাহ এই জন্য তার নামে সুরাই নাজল করেছেন তব্বত ইয়াদা আবিল আহাব আবুল আহাবের হাত ধ্বংস হোক আর অমরাথ ওর বিবিও ধ্বংস হোক হাম্মালাত আল হাত তো যাই হোক আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত হয়েছে যাদের উপর হৃদায়ত আল্লাহ করেছেন এবং যারা চেষ্টা করেছে আপনি আমি আমরা যদি মেহনত করি তাহলে আল্লাহ পাক হেদায়ত করবেন আর যদি মেহনত না করেন কি করে হেদায়ত করবেন আজকে একটা সাধারণ ছেলে আমাকে এটা সুন্দর উদাহরণ বলছিল খুব ভালোই লাগলো আমার দেশে এক ধরনের মাছ ধরা আছে আমরা পলাই বলি আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন জানি না খাঁচ খাঁচার মতো হ্যাঁ? পলাই না পলাই দিয়ে মাছ ধরে আরে ভাই যদি আগে থেকেই যদি মনে কর ধরুন মাছ পাবো কি পাবো না খামাকে পলাই দিয়ে এত কষ্ট করে লাভ কি যা হবে হবে তাহলে মাছ পাবে কোনোদিন দুনিয়ার ক্ষেত্রে কোনো বেকুব তো এই কাজ করবে না যে মাছ আছে পুকুরে অথবা জলাশয়ে আর সে পলাই দিয়ে মেহনত করবে না দু চার ঘন্টা করবে ঠিক না করবে করার পরে হয়তো মাছ পেল না এক ঘন্টা মেহনত করলো মাছ পেল না আপনি দিনের ক্ষেত্রে মেহনত করবেন না আর আশা করে বসে আছেন নামাজ পড়বেন না আর জান্নাতের আশা করে বসে আছেন হবে নামাজ পড়েন আল্লাহ পাকের কাছে দোয়া করেন আল্লাহ পাকের কাছে হেদায়ত চান আল্লাহ পাকের কাছে গুনা খাতার মাপ চান তারপরে আল্লাহর রহমত হবে তারপরে আল্লাহ রহমত হবে ভাগ্য তখন চমকিবে আর ভাগ্যে যা আছে তাই হবে ভাগ্যের উপর আশা করে বসে আছে দুনিয়ার ক্ষেত্রে কেন ভাগ্যের উপর আশা করে ভাগ্যে যদি মাছ থাকে তারপর পলাই নিয়ে আর জাল নিয়ে যাওয়ার দরকার কি ভাগ্যে থাকলে মাছ চলে আসবে বাড়িতে ভেসে বন্যা আসবে সুনামি আর মাছ এসে বাড়ি ভর্তি হয়ে যাবে আপনি মরে সাপ আল্লাহাক যেন হেদায়ত দান করেন ফাঁসিকদেরকে গুনাগারদেরকে সুবাহ রব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন রাব্বিল আলামিন